ও দিগার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম এর মধ্যে একটা ছিল ফতোয়া সংক্রান্ত বিষয় এ বিষয়ে কিছু আলোচনা গত সপ্তাহে করা হয়েছিল ফতোয়া কাকে বলে মুফতি কাকে বলে ফতোয়া যে চায় তাকে কি বলে ফতোয়ার গুরুত্ব কি ফতোয়ার বিধান কি এ বিষয়গুলো সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এ সপ্তাহেও এ বিষয়ে আরো কিছু আলোচনা পেশ করা হচ্ছে কাজা এবং ফতোয়া দুইটা ভিন্ন জিনিস কাজী অর্থাৎ বিচারক ইসলামী যদি শাসন ব্যবস্থা চালু হয় ইসলামী ব্যবস্থা কায়েম হলে পরে কাজীদের দায়িত্ব হবে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সলা করা আর মুফতির কাজ হল মানুষকে সাধারণভাবে মাসআলা বলে দেওয়া মুফতি কোরআন হাদিসের কথাগুলো বলে দেয় তার ফতোয়া মানা না মানা এটা যিনি ফতোয়া নিবেন তার এখতিয়ার তার এ ব্যাপারে ইচ্ছা কিন্তু বিচারক যে বিচার করবে এটা মানতে বাধ্য যার জন্য বিচারে ফয়সলা দেওয়া হবে তাকে মানতে হবে আজকে আমরা আলোচনা করব এই বিচারক এবং মুফতিদের দায়িত্ব সম্পর্কে আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন আন্নাহা দুকের আইন্দাহা আল কুজাত হজরত আয়েশা রাদি আল্লাহ আনহার দরবারে একবার বিচারকদের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হজরত আনহা বললেন আমি আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল আদলা ন্যায় বিচারক যারা ভালো বিচারক এরকম বিচারকদেরকেও কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে ফাইয়ালকা মিন এই বিচারকদেরকে এত কঠিন হিসাব নিকাশের সম্মুখীন করা হবে মা বাইনা তখন বিচারকরা মনে মনে এই চিন্তা করবে যে তারা যদি দুনিয়াতে একটা সামান্য খেজুর নিয়েও যদি ঝগড়া হয়ে থাকে এই খেজুরের বিষয়েও তাদের কাছে মামলা আসলো এটা নিয়েও যদি তারা বিচার রায় না দিত অর্থাৎ যদি তারা বিচারকের দায়িত্ব গ্রহণ না করত কতই না ভালো হতো তাহলে এত কঠিন বিচারের সম্মুখীন হতে হতো না এমনি ভাবে এমনি আবি বুরাই দিয়ে আল্লাহ তালা আনহু বয়ন করেন তার পিতা থেকে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল কোবাতু সালাসাতুন বিচারক তিন রকম ইসনান ফিল নার ওয়াহিদুন ফিল জান্না দুই প্রকারের বিচারকরা জাহান নামে যাবে আবার এক প্রকারের বিচারক জান্নাতে যাবে যে ব্যক্তি যেই প্রকারের বিচারক জান্নাতে যাবে সে হচ্ছে রজরুল আরাফাল হাক্কা ওই বিচারক যে বিচারের করতে গিয়ে সত্যকে উপলব্ধি করতে পেরেছে ফাকবাবিহি এবং সে অনুযায়ী সে বিচার করেছে ফাহুয়াফিল জান্না এই বিচারক জান্নাতে যাবে আল্লাহ তারা তাকে জান্নাত দান করবেন বিল আর জাহান নামে যাবে যে দুই বিচারক তার মধ্যে একজন হচ্ছে সে বিচারক যে আসলে নিজেই বুঝে নাই এখানে বিচার রায় সঠিক কি সঠিক রায় না বুঝেই সে রায় দিল এ ব্যক্তি জাহান্নামি কদা বাইনান বিল জাহালে যে অজ্ঞতাবশত অজান্তেই না জেনেই সে বিচারের রায় দিয়ে দিল ফাহুয়াফিন নার সে ব্যক্তি জাহান নামে যাবে ওরাজুলুন আরাফাল হাক্কা আর নামীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ওই বিচারক যে সত্যকে জানল ফাজারা এরপরে সে নিজের আত্মীয় বা দলের লোক অথবা ঘুষ নিয়ে এরকম যে কোনো কারণে পার্থিব যে কোনো স্বার্থে বা যে কোনো উদ্দেশ্যে সত্যকে জানা সত্ত্বেও সে অন্যায় বিচার করলো বিচার রায় উল্টা দিল যে দোষী তাকে নির্দোষ বানিয়ে দিল আর যে নির্দোষ তাকে দোষী বানালো ফাহুয়া ফিন্নার এ ব্যক্তি জাহান্নামি হবে হাদিস আবু দাউদে আছে এছাড়া মোস্তাদে হাকিমে আছে এবনে মাজাতেও আছে তিরমিজিতে আছে বহু কিতাব হাদিসটা আছে এবং সহি হাদিস এমনি ভাবে আবু দাউদ শরীফের আরো একটা হাদিস আসছে আবু হরারা থেকে বর্ণিত তিনি বলেন যারা সুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন মান তলাবা কোজা কজা আল মুসলিমিন যেই ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারের জন্য অর্থাৎ বিচারকের পদের জন্য আবেদন করল হাত্থা ইয়ানালাহু এবং সে পেয়েও গেল সুম্মা গলা বা আদলুহু জাওরাহু এরপরে বিচার করতে গিয়ে তার জুলুমের পরিবর্তে তার ইনসাফ বিজয় লাভ করলো মানে ইনসাফ ভিত্তিক বিজয় বিচার করলো ফালাহুল জান্না তার জন্য আল্লাহর কাছে রয়েছে জান্নাত অমান গলাবা জাউরুহু আদলাহু পক্ষান্তরে যে ব্যক্তি ইনসাফের পরিবর্তে ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় বিচার করলো বা কিছু ন্যায় করলো কিছু অন্যায় করলো কিন্তু অন্যায়ের পালাটা ভারী তাহলে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফালাহু আন্নার সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম এভাবে মুসনাদে সুনানে হাকিতে ইবনে জুরাইজ রাদি আল্লাহ বয়ান করেন আতা ইবনে আতা থেকে তিনি ইবনে আব্বাস থেকে তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন আল্লাহ মাল কাদি মালাম ইয়াজুর নিশ্চয় আল্লাহ তালা কাজীর সঙ্গে আছেন মানে আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য বিচারক বিচারকের সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে অন্যায় বিচার না করে অত্যাচার না করে ফাইদা যারা এরপরে যখন সে বিচার করতে গিয়ে জুলুম করে অত্যাচার করে অন্যায় বিচার করে বারিয়াল্লাহ মিনহু আল্লাহ তারা তার থেকে দায় দায়িত্ব তুলে নেন আল্লাহ তারা তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেন ও লাজিমাহু তনু এবং শয়তান তার অনুসারী হয়ে যায় শয়তান তার সঙ্গী হয়ে যায় এমনি ভাবে ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي ما لم يجر নিশ্চয় আল্লাহ তাআলা কাজী মানে বিচারকের সঙ্গে থাকেন আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য বিচারকের সঙ্গে থাকে মালাম ইয়াজুর যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে অত্যাচার না করে অন্যায় বিচার না করে ফাইদা যারা কিন্তু যখন সে অন্যায় বিচার করে জুলুম করে অত্যাচার করে ওয়াকালাহু ইলা নাফসিহি আল্লাহ তালা তাকে নিজের দায়িত্বে ছেড়ে দেন অর্থাৎ তখন আর আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকে না সে নিজের রায় দিয়ে বিচার করে এবং শেষ পর্যন্ত ভুল করে দুনিয়াতে অপমান হয় আখেরাতেও সে যার নামে হবে এমনি ভাবে হাদিসের অনেকগুলো কিতাবে আছে সুনানে নাসাই এবনে মাজা আবু দাউদ বাইহাকি এসব কিতাবে আছে আবু হরারা থেকে বর্ণিত রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন মান কাদা কাদিয়ান বাইনাল মুসলিমিন যে ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারকের দায়িত্ব নিয়ে আসন গ্রহণ করলো বিচারকের দায়িত্ব নিল বেগায়ের সে নিজেকে বিনা ছুরিতে জবাই করলো ছুরি দিয়ে জবাই করলে সহজে জবাই করা যায় কিন্তু বিনা ছুরিতে জবাই করা যদি কি করে বাঁশের কঞ্চি দিয়ে বা পাথর দিয়ে জবাই করতে যায় তাহলে কষ্ট বেশি এরকম যে ব্যক্তি বিচারকের দায়িত্ব নিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে নিজেকে বিনা ছুরিতে জবাই করলো তার মানে একটা নিজেকে ঝুঁকিপূর্ণ কাজে এবং কঠিন কাজে নিয়োজিত করলো এখানে যদি সে অন্যায় করে জুলুম করে অত্যাচার করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এরকম ভাবে আবার যদি ভালো বিচার করে তো তাদের জন্য সুসংবাদও আছে হাদিসে বলা আছে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিবসে আরসের তলে ছায়া দিবেন তার মধ্যে এক প্রকার আছে যে সমস্ত বিচারকরা শাসকরা ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে আরসের তলে ছায়া দিবেন এজন্য বিচার কার্যের সাথে যারা সম্পৃক্ত আছে প্রথম তো আমাদের এই দেশের বিচারের জন্য এই সব কথা বক্তব্যগুলো প্রযোজ্য নয় কারণ হচ্ছে এই আমাদের দেশের যে বিচার ব্যবস্থা এটার ভিত্তি কুফুরির উপরে এহুদি খ্রিস্টানদের তৈরি করা আইনের উপরে মানব রচিত বিধানের উপরে এজন্য প্রথম বিষয়টা মনে রাখতে হবে অনেকে না বুঝে বলে ফেলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ নামে খ্যাত সে যদি খলিফাতুল মুসলিমের হতে পারে এরকম আরো অনেকে অত্যাচার করেছে এরা যদি খলিফাতুল মুসলিমে হতে পারে তাহলে আমাদের দেশের নেতা নেত্রীদের দোষ কি তারা কেন তারা তো অত জুলুম করে নাই এটা মনে রাখতে হবে খালিফ হাজ্জাজ এমনি ইউসুফ বা আরো যারা ইতিহাসে অত্যাচারী বাদশাহ নামে পরিচিত এরা অত্যাচার করলেও ব্যক্তি জীবনে তাদের শাসন ব্যবস্থাটা ছিল খেলাফত ব্যবস্থা কোরআন সন্না ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছিল এরপরে ব্যক্তি জীবনে তারা ভুল করেছে অন্যায় করেছে সেটার বিচার তাদের হবে আমাদের দেশেও আজকে যদি রাষ্ট্রীয় ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হতো কোরআন সুন্না ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা হতো তাহলে এখানে ব্যক্তিগতভাবে যারা দোষ করে সেটা ভিন্ন বিষয় হতো এখানে পদ্ধতিটাই হচ্ছে মানবরচিত বিধান আল্লাহ সুবহান মানুষের জন্য মানুষকে সৃষ্টি করেছেন আইন দিয়েছেন কোরআনে বলা আছে আলা লাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার কোরআনে আর একটা আরো সুন্দর করে বলেছেন আল্লাহ তালা মা কান আলী মুমিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহ রাসূলুহু আমরান কোন মমিন পুরুষ বা কোন মমিন মেয়ে লোকদের জন্য এই অধিকার নাই যে যখন আল্লাহ তালা কোনো বিচার করেন কোনো ফায়সালা দেন কোন বিধান দেন খেয়ারা তুমি আনফুসিহিম তারা নিজের পক্ষ থেকে এটা গ্রহণ করবে কি করবে না এটা মানবে কি মানবে না এরকম অধিকার এদের স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে এই বিধানটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম এবং যে মেনে নিবে সে হলো মুসলিম এখন যে ভুল ধরবে আল্লাহর আল্লাহর এই আইনটা ঠিক করেন নাই আল্লাহর এই বিধানটা ঠিক না তো যে আল্লাহর ভুল ধরে তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে কারণ প্রথম যে ব্যক্তি আল্লাহর ভুল ধরেছে যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে যাচাই করেছে সেই ব্যক্তির নাম ইবলিস সেই ব্যক্তির নাম কি ইবলিস বোঝা গেল এখনো যারা আল্লাহর বিধানের ভুল তারাশ করে আল্লাহর হুকুম ঠিক হয় নাই এরকম ভুল তালাশ করে তাদের প্রথম লিডারের নাম কি ইবলিস ইবলিস আল্লাহর হুকুম অন্য সবগুলো পালন করেছে আমাদের দেশে একদল ভণ্ড ফকির আছে এরা বলে আমরা যে নামাজ পড়ব সেজদা করব কোথায় ইবলিস শয়তান তো দুনিয়ার সব জায়গায় সেজদা করে নাপাক করে ফেলেছে তো বোঝা গেল এরাও বুঝে যে ইবলিসও এবাদত করেছে সেজদা করেছে তাহলে ইবলিসের দোষটা ছিল কোথায় ওই ফকিরদের কথা ভিন্ন ওরা যে বলে ইবলিস সব জায়গায় সেজদা করে নাপাক করে ফেলেছে তো ইবলিস তো বেহেস্তেও ছিল বোঝা গেল যদি ইবলিস নাপাক করার কারণে তুই দুনিয়াতে সেজদা করতে না পারিস তাহলে ইবলিস বেহেস্তেও ছিল তোর জন্য বেহেস্তেও জায়গা হবে না তোর জায়গা হবে জাহান নামে ঠিক কিনা ভাইরা আমার মনে রাখতে হবে এগুলো আবার ওদের আলতু ফালতু কথা আমি ঢুকে গেছি বলতেছিলাম যে বিষয়টা যে বিচারক এই যে মর্যাদাগুলো লাভ করবে শর্ত হলো ওই বিচারকদের জন্য যে বিচারকরা কোরআন সুন্না ভিত্তিক বিচার করে ন্যায় বিচার করে এবং অন্যায় কোনো বিচার তারা করে না এরকম বিচারকদের জন্য এই মর্যাদার দিকগুলো আছে আবার এই ভয়ের দিকগুলো আছে এমনিভাবে মুফতি ফতোয়া দিবে যিনি এই মুফতির জন্য শর্ত আছে এখন দেখা যায় মাশাল্লাহ একজন বলছেন গত জমাতেও একজন হাজি সাহেব ফতোয়া দিল এই বাংলাদেশে এই বিতর্ক যেটাকে কেন্দ্র করে সে ঘটনা কি ছিল একটা মেয়েকে একটা ছেলে ধর্ষণ করে জেনা করেছে মেয়ের দাবি হলো সে রাত্রে বের হয়েছে জোর করে তাকে ধর্ষণ করেছে এখন মেম্বার চেয়ারম্যানদের বিচারে ইমাম সাহেবকে ফতুয়া চাওয়া হলো ইমাম সাহেব ফতুয়া দিলেন না মোয়াজ্জেন সাহেব ফতুয়া দিলেন যে ওই ছেলেটাকে দুইশো দররা মারতে হবে আর মেয়েটাকে মারতে হবে একশো দররা মারলো একশো দররা মরা মরলো মেয়েটা এই নিয়ে তোলপার শুরু হলো আচ্ছা আপনারা বলুন প্রথমত যদি এই মেয়ে সত্যিকার অর্থে নিজের প্রয়োজন পূরণের জন্য পেশাব পায়খানা করার জন্য বাইরে গিয়ে থাকে এরপরে জোর করে তাকে জেনা করেছে এতে কি মেয়ের বিচার হবে ইসলামের শরিয়াতে মেয়ের বিচার হবে না বিচার হবে কার ধর্ষকের তারপরে আসুন বিচারটা কি হবে কোরআনে বলা আছে পরিষ্কার অবিবাহিত যদি হয় তাহলে তাদের জন্য বিচার বলা আছে আজানিয়াত আজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ব্যবিচারী নেই আর ব্যবিচারী পুরুষ হোক মেয়ে লোক হোক অবিবাহিত হলে ওদেরকে একশো দররা মারতে বলা হয়েছে ছেলেকেও একশো মেয়েকেও একশো দুইশো দররা পাইল কোথায় দুইশো দররা ছেলেকে মারতে হবে আর মেয়েকে মারতে একশো দররা এই যে মন গড়া ফতুয়া দিল এটা কি ইসলামে আছে কোথাও এখন এই অজ্ঞ লোকের ফতুয়াকে কেন্দ্র করে আমার দেশের শিক্ষিত নামধারী বিচারকরা হাত দিল কোথায় ফতুয়ায় ফতুয়া নিষেধ করতে হবে এই জন্য সকলকে বুঝতে হবে আল্লাহর বিধান বুঝতে হবে ইসলামে আইন অনেক কঠিন এই আইন কার্যকর করা আরো কঠিন ইসলাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই রক্ষা করতে চায় কিন্তু এরপরে আল্লাহ তারা আইন রেখেছেন জেনাবে বিচারের বিচারের জন্য শর্ত আছে হয়তো স্বীকার করতে হবে নতুবা চারজন সাক্ষী হাজির করতে হবে চারজন সাক্ষী যদি উপস্থিত করতে না পারো আর কোনো প্রমাণ না থাকে তাহলে উল্টা যারা জেনা অপবাদ দিবে তাদের উপরে আশি দৌড়া মারতে হবে তাহলে বিচারটা কত কঠিন ইসলামের বিচার এত সোজা না যে এসে চেয়ারম্যান ফটো দিল আর মোয়াজদিন ফটো দিল চেয়ারম্যান পিটান শুরু করলো এটা আমি আগেও বলেছি আমার দেশের এই গ্রাম্য সালিশ এইগুলো তিন রকম হয় সালিশ যারা আছে যারা বাদী বিবাদী দুই দল যদি চেয়ারম্যানের পক্ষের লোক হয় তাহলে হয়তো বিচার করবে না এড়াই যাবে আর নইলে নর্মাল একটা বিচার করে দিবে খোসরা আল্লাহ বি শয়তান বি নারাজ না হোক দুই দিক খুশি থাকুক আর যদি বাদী পক্ষ বিচারকের পক্ষের লোক হয় আর বিবাদী বিপক্ষের লোক হয় তো সেখানে বিচার করবে বাদীর পক্ষে আর যদি উভয় দল বিপক্ষে হয় তাহলে বিচার সেখানে খুব কঠিন করবে দুই দল কি সাহেস্তা করবে এইরকম ভাবে আমাদের দেশে বিচারগুলো হয় এই জন্য মনে রাখতে হবে ইসলামে বিচারকদের জন্য আল্লাহ রাসুল সাল্লাম কি সুন্দরভাবে বলছেন আবু দাউদের হাদিস মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم من قال علي ما لم أقل আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি এমন কোন কথা বলে যা আমি বলি নাই এটা মনে রাখতে হবে অনেকে হাদিস বয়ান করতে গিয়ে বলে মুরব্বীরা বলেছেন অথবা বললো হাদিসে আছে সে সহি জানে না না জেনে যারা হাদিস বয়ান করে না জেনে যারা ইসলামের কোন ফতুয়া দেয় আল্লাহর রাসুল সাল্লাহ হাদিসটা খুব ভালো করে শুনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান কাল আলাইয়া মালাম আকুল যে ব্যক্তি এমন কথা আমার পক্ষ থেকে বলে যেটা আমি বলি নাই ফি জাহান্নাম সে যেন নিজের জন্য জাহান নামে একটা ঘর নির্ধারণ করে নেয় ওয়ামান আফতা বেগায়ের এলমিন আর যে ব্যক্তি এলেমবিহীন ফতুয়া দিল কান ইসমু আলামান আফতাহু যাকে এলেমবিহীন ফতুয়া দেওয়া হলো এ কারণে সে অন্যায় করলো তাহলে যে ব্যক্তি ফতুয়া দিল সে এই অন্যায়ের গুণাগার হবে আর যে ফতুয়া চাইল সে যদি জেনে শুনে চেয়ে থাকে যেটা ফতুয়া তার অধিকার নাই সে মুফতি না তারপরও তার কাছে চাইলো জানতে চাইলো তা সেও গুণাগার হবে আর সে যদি তাহাকে করে যাচাই বাছাই করে দেখলো বড় আলেম তারপরও তাকে ভুল ফতোয়া দেওয়া হয়েছে হয়তো সে এখান থেকে নাজাদ পাবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অমান আশার আল আমরিন কোন ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া হলো যে ভাই একটু আপনি পরামর্শ দেন সে জানলো যে এই পরামর্শ এইটা হলো সঠিক সেই সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ দিল আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমান আশারা আলা হিবে আমরিন ইয়ালামুর রুশদাফি গাইরিহি যে ব্যক্তি তার অন্য কোনো ভাইকে এমন পরামর্শ দিল যে পরামর্শটা সে জানে যেটা তার জন্য যেটা উপকারী তার বিপক্ষে এটা ফাকাদ খান আহু সে এখানে খেয়ানত করলো ফতুয়া দিতে গিয়ে খেয়ানত করলো পরামর্শের খেয়ানত করলো এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে এই না জেনে ফতুয়া দেওয়াটাকে এত মারাত্মক ভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমে একটা আয়াতে চারটা অন্যায়ের কথা বলেছেন ধারাবাহিকভাবে এর মধ্যে সর্বশেষ এবং মারাত্মক হচ্ছে না জেনে ফতুয়া দেওয়া আল্লাহ সুবাহ তারা বলছেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটা জিনিসকে উল্লেখ করেছেন প্রথম নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান আল্লাহ তাআলা অশ্লীলতা এবং ফাওয়াহিশকে বেহায়াপনাকে হারাম করেছেন এটা প্রথম স্তরের এরপরে বলছেন অল ইসমা ওয়াল বাগিয়া দুই নম্বরে এই ফাওয়াহেশ বা অশ্লীলতা বেহায়াপনার পরে হচ্ছে মা জহারাম অল ইসমা ওয়াল বাগিয়া গুণা এবং অত্যাচার এরপরে তিন নম্বরে বললেন আর একটা মারাত্মক কাজ যেটা ওই দুটার চেয়ে মারাত্মক আন্তুশ্রিকুবিল্লাহে মা আলমিনাজিল সুলতানা আল্লাহর সঙ্গে শিরিক করা অংশীদার বানানো এমন জিনিসকে যে ব্যাপারে আল্লাহ তালা কোনো দলিল প্রমাণ দেন নাই আল্লাহর সঙ্গে শরিক বানায় আল্লাহর কাছে অমুকে সুপারিশ করে দিবে অথবা আল্লাহ তালা কিছু লোকদেরকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য এরা শহরে আছে গ্রামগঞ্জে আছে কুতুব আছে আবদাল আছে এরা এগুলো বদলায় কুতুবরা শহর দেখাশোনা করে আল্লাহর সঙ্গে এদেরকে শরিক করা হলো এদের মধ্যে কাউকে বানাইলো গাউসুল আজম গাউস মানে হলো বিপদে উদ্ধারকারী ত্রাণকর্তা আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় তো সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী কে আল্লাহ সুবহান না কোনো মানুষ কিন্তু এখন মানুষেরা আল্লাহর সঙ্গে এই লোকগুলোকে শরিক বানিয়েছে এরকম ভাবে পীরদেরকে আল্লাহর সঙ্গে মাধ্যম বানিয়েছে এরা বলে যে আল দুনিয়ার জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয় এরকম ভাবে আল্লাহর কাছে কিছু বলতে হইলে উকিল লাগবে সে উকিলগুলোর পিসাবেরা এটা আমি বারবার বলেছি এটা একটা শিরিক কারণ মক্কার কুফারেরা মক্কার কুফারেরা আগেও আল্লাহকে মানত আল্লাহর নবীর যুগেও তারা আল্লাহকে বিশ্বাস করত তারা কাফের হলো কি জন্য কোরআনে স্পষ্ট বলা আছে তারা মূর্তি পূজা করত মূর্তিকে আল্লাহ মানত না কোরআন বলছে ওরা বলতো হা উলায় সুফা এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছিয়ে দিবে এক আয়াত এরকম আর এক আয়াতে বলছে মা না আমরা এই দেবদেবী মূর্তিগুলোর পূজা এজন্য করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে তাহলে বুঝা গেল এই দেবদেবীদেরকে মূর্তিদেরকে মক্কার কুফাররা পূজা করত সুপারিশকারী হিসাবে এবং আল্লাহর সাথে মধ্যস্থতাকারী হিসাবে ঠিক একই নিয়মে যারা পীরদেরকে আল্লাহর কাছে মাধ্যম রূপে এবং সুপারিশকারী রূপে পূজা করে তাদের মধ্যে আর মক্কার কুফফাদের মধ্যে কোনো পার্থক্য আছে এরা কবিতা গায় উকিল ধরা লাগে আমি এটা স্পষ্ট করে বলি এর দ্বারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ সুবহান হচ্ছেন আহকামুল হাকিমিন সুরায় তিনের মধ্যে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বে আহকামিল হাকিমিন আল্লাহ কি সর্বাধিক এবং সবচেয়ে বড় বিচারক নন আল্লাহ তারা আয়াতুল কুরজানি দিলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক তোমার দুনিয়ার জজ দুনিয়ার বিচারক ওরা সার্বভৌম ক্ষমতার মালিক নয় এমনকি সংসদ দ্বারাও তালাশ করে যে রাতকে জবাবদেহি করতে হবে এমনি ভাবে দুনিয়ার বিচারক আইনের মাধ্যমে বিচার করতে হয় ওই আইন যা নিয়ম করে দেওয়া আছে দুনিয়ার বিচারক সাক্ষী নির্ভরশীল নিজে যদি দেখে কেউ অন্যায় করেছে খুন করেছে ওই মামলা তার আদালতে চলে আসে তারপরেও তাকে বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে আল্লাহ সুবাহ কোন সাক্ষীর প্রয়োজন নেই আল্লাহ নিজের এলেম দিয়ে নিজে বিচার করার ক্ষমতা রাখেন আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা করো নাই কোরআন বলছে আল্লাহ তারা যা করেন তার উপরে কারো প্রশ্ন করার অধিকার নাই পক্ষান্তরে দুনিয়ার যত মখলুক যত ব্যক্তি হোক না কেন তারা যা কিছু করবে সে ব্যাপারে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে সুতরাং বুঝা গেল দুনিয়ার বিচারকরা আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য মানুষের কাছে জবাবদেহি করতে বাধ্য সাক্ষী নিয়ে বিচার করতে বাধ্য আল্লাহ তারা এই সবগুলোর থেকে ঊর্ধ্বে এমনি ভাবে দুনিয়ার বিচারকেরা জানে না তার পিছনে কি হচ্ছে গোপনে কি হয়েছে কোন উকিল কি তর্ক বিতর্ক করলো দুইজন উকিলে ঝগড়া লাগলো এই দুই উকিলের মধ্যে যে বাকপটু যে কথা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানাই দিল সেই লোকটা বিজয় লাভ করলো তার পক্ষে রায় দিল অথচ যে বেচারা কথা বলতে পারে নাই ঠিক মতো উপস্থাপন করতে পারে নাই সে হকের উপরে ছিল তার হকটাকে নষ্ট করে দিল এরকম হচ্ছে না বোঝা বোঝা গেল দুনিয়ার বিচারকেরা এরা হচ্ছে সর্বক্ষেত্রে একটা অসম্পন্ন এবং একটা ভুলের দ্বারা এবং একটা দুর্বলতার মধ্যে তারা নিমজ্জিত এই বিচারকদেরকে তুলনা করছে আল্লাহর সঙ্গে দুনিয়ার জজের সঙ্গে কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয় আল্লাহর কাছে বলতে উকিল লাগবে না এরপরে বিষয়টা হচ্ছে এই মানলাম উকিল এবারে আসো জজের দরবারে মামলা চালাবার জন্য উকিলদেরকে লাইসেন্স দেওয়া আছে ওরা ওকালাতি পড়াশোনা করেছে উকিল হয়েছে ওইখানে সুপারিশ করার পারমিশন পেয়েছে এরপরে সুপারিশ করছে আসো তোমার পীর সাহ আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন পেয়েছে কিনা এটা পরিষ্কার দুনিয়াতে বসে কেউ যদি দাবি করে যে সে আল্লাহর দরবারে সুপারিশ করবে তাহলে স্পষ্ট এটাই তার ভণ্ড এবং সে যে একটা ভণ্ড তার প্রমাণের জন্য যথেষ্ট কারণ কোরআনে আল্লাহ তারা বলছেন কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ব্যতি রেখে অর্থাৎ কেয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে এরপরে মমিনরা হিসাবে পার পেয়ে গেল জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল এরপরে মমিনদেরকে আল্লাহ তারা অনুমতি দিবেন তোমরা সুপারিশ করো সেই মমিন আপনি হতে পারেন উনি হতে পারে আবদুল্লাহ হতে পারে আব্দুর রহমান হতে পারে যে কেউ হতে পারে যে মমিন নাজাদ পাবে সে সুপারিশ করতে পারবে এখানে কোনো বলা হয় নাই সে পিসাবারাই পাবে পক্ষান্তরে পক্ষান্তরে যারা আজকে ঠিকাদারের নিচে সুপারিশ করবে ওই ব্যক্তি নিজে ওই ব্যক্তি নিজে কেয়ামতের মাঠে যে নাজাদ পাবে তারপরে সুপারিশ করার পারমিশন পাবে এর কোনো গ্যারান্টি আছে তাহলে সে থেকে বলল সুপারিশ করার ঠিকাদারি নিল এজন্য যারা এই আকিদা পোষণ করে এরা আল্লাহর সঙ্গে শিরিক করছে অথচ আল্লাহ তালা এই ব্যাপারে কোনো অনুমোদন করেন নাই এটা হলো এই জন্য তিন নম্বর গুণা ও আন্তঃ কুবিল্লাহি মা জিলবিহি সুলতানা এরপরে চার নম্বরে বললেন ওয়াং তাকুল আল্লাহর উপরে এমন কথা বলবে আল্লাহর পক্ষ থেকে এমন কথা বলবে যে কথা তোমরা জানো না মানে আল্লাহ বলেন নাই আল্লাহ বলছে এটা হালাল বলছেন কিন্তু তুমি বলে এটা হালাল এটা হারাম অথচ হালাল হারাম বলা মানে কার পক্ষে ফতোয়া দেওয়া আল্লাহর পক্ষ থেকে বলা এখন যদি আল্লাহ তারা এটা হালাল না করে থাকেন মুফতি সাহেব বললেন হালাল তাহলে এই মুফতি নিজে হলো আল্লাহ নিজে হলো কি কারণ সে বলছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন না এটা মিথ্যা বলেছে সে আল্লাহর নামে মিথ্যা বলেছে তাহলে ওই আল্লাহটা সে নিজে এমনি ভাবে আল্লাহ বললেন হারাম আর তুমি বললা হালাল এই জন্য এই যে আমি কিতাবটা থেকে সামনে রেখে আলোচনা করছি এই কিতাব কিতাবের চেহারা তো দেখা দরকার এই কিতাব এলামুল মুয়াক্কিঈন আন রব্বিল আলামিন ইমাম ইবনুল কাইয়িম জাওজির সেই জগৎ বিখ্যাত কিতাব মক্কা সেতু এবার আনছে কিতাবটাকে এবং এটা বড় বড় লাইব্রেরিতে পাবেন মুফতি কোর্স যারা করে পড়ে যারা এদেরকে মোতালা করার জন্য এই কিতাবগুলো দেওয়া হয় এলা এই কিতাবের নাম হচ্ছে এলামুল মুয়াক্কিঈন আন রব্বিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যারা দস্তকাত দিচ্ছ মানে এটা সঠিক এটা অন্যায় এটা ভুল এইটা দিচ্ছে কার পক্ষ থেকে শরিয়াতের মুফতি ফতোয়া দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই জন্য যারা আল্লাহর পক্ষ থেকে মাসলা বয়ান করেন যারা ফতোয়া দেন এদের ভয় করা উচিত আমার ফতোয়া দিচ্ছি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি আমি আল্লাহর নাম নিয়ে বললাম আল্লাহ এটা হালাল করেছেন অথচ আল্লাহ হালাল করেন নাই অথবা আল্লাহ হারাম করেছেন আচরণ আল্লাহ তারা হারাম করেন নাই তাহলে আপনি এই কথাটা বললেন কার পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে বলে আল্লাহ তারা করেন নাই এমন কাজ আপনি আল্লাহ নামে চালিয়ে দিলেন এই জন্য আল্লাহ তারা বলছেন এটা হারাম করে দিয়েছেন ওয়াং তাকুল আল্লাহিমালামুন তুমি আল্লাহর পক্ষে এমন কথা বলবে যে কথা তুমি জানো না এটা করা যাবে না কোরআনুল করিমে আল্লাহ সুবাহান হুয়া এটা সুরে আরাফের তেত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে সুরা নহলের একশো ষোলো এবং সতেরো নম্বর তালা বলছেন লিমা তোমাদের জিহিবা যে মিথ্যাগুলো বলে মুখ দিয়ে মিথ্যে কথা বলতেছো আর বলো কি হাদা হালাল হাদা হারামুন এটা হালাল এটা হারাম এরকম ফতোয়া দিচ্ছ অথচ এটা আল্লাহ তালা করেন নাই আল্লাহ তালা হালাল করেন নাই হারাম করেন নাই তুমি যেটা হালাল বলছো এটা আল্লাহ হালাল করেন নাই তুমি যেটা হারাম বলছো এটা আল্লাহ হারাম করেন নাই কিন্তু আল্লাহর নামে তুমি চালিয়ে দিলা অনেকে দুনিয়ার স্বার্থে বলে এটা ইসলামে নাই এটা হারাম অথচ হচ্ছে নিজের স্বার্থের জন্য বলছে আল্লাহ তারা বলছেন হিলকা দিবা তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ জেনে রাখো যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ আল্লাহ যেটা বলেন নাই ওটা আল্লাহর নামে বলছো আল্লাহ এটা বলেছেন কোরআনে আছে হাদিসে আছে অথচ আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল বলেন নাই তুমি মিথ্যা বলছো আল্লাহ বলছেন এরকম যারা করে লাফলেহুন এরা কখনো সফলতা অর্জন করবে না মাতাউন কলিলুন আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য ফায়দা উঠাইতে পারো কিন্তু এরপরে আলাহুম আদাব আলিম তোমাদের জন্য রয়েছে মর্মান্তুত কষ্টদায়ক শাস্তি এই জন্য না জেনে আন্দাজে কোনো ফতুয়া দেওয়া কোরআনের কথা বলা হাদিসের কথা বলা নিশ্চিত না হয়ে এটার জন্য বড় ধমক আছে আল্লাহর পক্ষ থেকে এজন্য এটা খেয়াল রাখতে হবে কোন ব্যক্তি যাতে এরকম কথা না বলতে পারে যে কথাটা আল্লাহ তারা বলেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই এরকম তৈরি করে করে নিজেরা মন করে কথা বলা এটা হারাম রায়ের দ্বারা কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবুলিল্লাহি আল্লাহ তারা কোরআনে একটা আয়াতে বলছেন ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূল তোমরা আল্লাহ এবং আল্লাহর ডাকে সাড়া দাও আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন ওটা মেনে নাও লাকা আল্লাহ তারা বলছেন যদি তারা আপনার ডাকে আপনার আহ্বানে সাড়া না দেয় আলাম তাহলে জেনে রাখুন তারা নিজের হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করছে অমান আদল্লু আল্লাহ তালা বলছেন অমান আদল্লু ওই ব্যক্তির চার পথ ভ্রষ্ট কে হতে পারে ইত্তাবা হাওয়াহু বেগায়ের হুদান মিনাল্লাহে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোন হেদায়েত পাওয়া ছাড়াই নিজের নফসের অনুসরণ করছে নিজের প্রবৃত্তি অনুসরণ করছে মনে যা চায় সেটা অনুযায়ী যা চাইল সে ফতোয়া দিল এটা আল্লাহ তারা বলছেন তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে আল্লাহ তারা নিশ্চয়ই জালিমদেরকে হেদায়ত দান করেন না সুরায় কসাস পঞ্চাশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবহান তার কায়াত বলছেন ইয়া দাবুদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ফাহকুম বাইনান বিল হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি তুমি মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বিচার করো ওলা তত্তাবির হাওয়া খবরদার নিজের হাওয়ার অনুসরণ করবে না নিজের মনের থেকে মন দিয়ে নিজের মনে চাইলো এরকম মন গড়া কোনো ফতুয়া দিবে না ফায়ুদিল্লুকা আন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা নিশ্চয় জেনে রাখো যারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায় যারা গোমরাহির রাস্তা এক্তিয়ার করে লাহম আদাবুন সাদিদুম বিমা নাসু ইয়ামাল হিসাব তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কঠিন শাস্তি কারণ তারা আল্লাহর বিধানকে ভুলে গেছে কেয়ামতের দিবসে তাদের কঠিন শাস্তির আয়োজন করা হয়েছে সুরায় সদ ছাব্বিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ তারা আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন সুম্মা জালনা কালা সারি আতিম মিনাল আমরে হে নবী আপনাকে আমি একটা সরিয়া দান করেছি একটা সরিয়া দান করেছি এটা আমি আগে বলেছি প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম তা যত নবীর আগে গেছেন সবার দিন ছিল কি ইসলাম ইসলাম ছিল সব নবীর ধর্ম তবে শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন শরিয়াত ছিল অনেক জিনিস দেখা গেছে আগের শরিয়াতে একরকম ছিল পরে শরিয়াত ওরা থাকে নাই এটা রুগীর অবস্থার পরিবর্তনে ঔষধের পরিবর্তন হয় এটা এমন না যে আল্লাহ তারা কেন পরিবর্তন করলেন আল্লাহ জানেন না আল্লাহ ভালো করেই জানেন একজন বিজ্ঞ ডাক্তার একটা রোগীকে বলল এই ঔষধটা আপনি এক মাস খাবেন এরপরে এটা বাদ দিয়ে আর একটা ঔষধের নাম লেপে এইটা খাবেন এটা তার উদ্দেশ্য কি এই ঔষধ রোগের পরিবর্তনের সঙ্গে ঔষধের পরিবর্তন হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ মানুষকে বিধান দিয়েছেন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন নবী রসুলদেরকে ইসলাম দিয়েছেন একটাই সব নবীর ইসলাম দিনের নাম ছিল ইসলাম সব নবীর কালেমা ছিল লাইলাহা ইল্লাল্লাহ তবে শরিয়ার মধ্যে পার্থক্য ছিল আমাদের নবীজিকে আল্লাহ তারা বলছেন সুম্মা কে আলা শরিয়া আতিমিন আমরে আপনাকে একটা শরিয়া দান করেছি বেহা আপনি ওই শরিয়াতের অনুসরণ করবেন এছাড়া দুনিয়ার লোকেরা কি বলল সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল বেশিরভাগ লোক কি বলল অনেক লোক কি বলল লক্ষ কোটি লোকেরা কি বলল এটার আপনি অনুসরণ করবেন না কোরআনে আরো একটা স্পষ্ট হয়ে আছে আজকে যারা ইসলাম কায়েমের জন্য বিভিন্ন দল করে আমি তো প্রথমে বলি ইসলামের দল তৈরি করার কোনো সুযোগ নাই আজকে আমরা ইসলাম মানি আমি ওই কালকে বরিশালে মাহবিল করেছি তো বরিশালের লোকদেরকে বললাম আপনারা যে ইসলাম পালন করে বরিশালের ইসলাম কোথার ইসলাম বরিশালের ইসলাম কারণ এক পীরের অনুসরণ করে দুই পীর আছে বড় বরিশালের পূর্ব দিকে এক পীর পশ্চিম দিকে আর এক পীর তো আমার দেশের মানুষেরা ওই দুই পীরের কোনো না কোনো পীরের মুড়ি এখন তৃতীয় পীর ঢুকছে ফরিদপুরের পীর বলেন না কি তো আমি বললাম যে তোমরা যে ইসলাম মানো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা যে ইসলাম দিয়ে পাঠিয়েছেন ওই ইসলাম ছিল বিশ্বব্যাপী ওই ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন আল্লাহ যেমন রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ বলেছেন রাহমাতুল আলামিন আল্লাহ হচ্ছেন বিশ্ব রব আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী আমাদের নবীকে যে দিন দেওয়া হয়েছে বিশ্ব দিন এর নাম ইসলাম এই ইসলামে আর কোনো ফেরকা নাই আর কোনো দল নাই ওই ইসলামে আর কোন তরিকা নাই বরং আল্লাহ তারা বলেছেন ইন্নাল্লাদিনা ফাররাকু নিশ্চয় যারা তাদের দিনকে তাফরিক করেছে বিভক্ত করেছে বিভিন্ন দল তৈরি করেছে ওই সম্পর্কে আল্লাহ বলছেন ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে লাস্তা মিনহুম ফি শাইইন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই বোঝা গেল যারা দল তৈরি করে ইসলামে প্রত্যেকে দল তৈরি করলো এখন একজনের তৈরি করলো ইসলামকে বিভক্ত করে দিল আপনি বলবেন যে এটা তো বড় বড় আলেমরা আছে হ্যাঁ বড় আলেমরা আলেমরাই করে আল্লাহ তারা সেটাও স্পষ্ট করে দিয়েছেন সুরে বাইনা বলেন সেটা বলা আছে অমা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি বাইনা আল্লাহ তারা বলছেন যারা ইসলামকে যুগে যুগে তাফরিক করেছে দলে দলে বিভক্ত করেছে ভাগ করেছে দলে দলে উপদলে তরিকায় ভাগ করে দিয়েছে এরা কারা যাদের কাছে এলেম এসেছে বড় বড় বিজ্ঞ আলেমরা কারণ ছোটখাটো ব্যক্তির পক্ষে দল তৈরি করা সম্ভব না দল তৈরি করতে কি লাগবে একটা অবস্থান লাগবে নিজের লক্ষ কোটি মুড়ি থাকলে তখন একটা দল তৈরি করা যায় আল্লাহ তারা সেটাই বলে দিয়েছেন যাদেরকে উতুল কিতাব কিতাব দেওয়া হয়েছিল এলেম দেওয়া হয়েছিল আসমানি কিতাব তারা পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে যারা দলকে বিভক্ত করেছে ইল্লামিম বাদে মা জাতুমুল বাইয়িনা তাদের কাছে বাইয়িনা সুস্পষ্ট আল্লাহর বিধান আসার পরেই তারা ইসলামকে ভাগ করেছে বিভক্ত করেছে দলে দলে ভাগ করেছে আজকে ইসলামকে কেউ চিস্তিয়া তরিকা কেউ কাদ্রিয়া তরিকা এরা কাদ্রি মুসলিম কাদ্রিয়া তরিকা কি বিশ্বব্যাপী না কোনো বিশেষ এলাকার জন্য এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এরকম ভাবে আমাদের খেয়াল রাখতে হবে যারা কোনো পীরের মুরিদ আপনি এই পীর আঞ্চলিক পীর এই পীর আল্লাহ তারা বিশ্বব্যাপী পীর পাঠান নাই এই জন্য মনে রাখতে হবে যারা এক এক পীর অনুসারী তারা এক এক দলের সাথে চলে গেছেন এক একটা খুচরা দলে চলে গেছেন এক একটা আঞ্চলিক ইসলামে চলে গেছেন আঞ্চলিক ইসলাম ছাড়ো আর বিশ্বব্যাপী যে ইসলাম আল্লাহ দিয়েছেন সেই ইসলাম ধরো ওই ইসলামে কোনো ফেরকা নাই আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে কোনো তরিকা ছিল না একটা তরিকা ছিল তার নাম ইসলাম একটা সংবিধান ছিল তার নাম কোরআন এবং রসুলের বাণী নবী একটা রসুল ছিল একজন খলিফা ছিল আবু বকর পুরা দুনিয়ার খলিফা ছিল অমর পুরা দুনিয়ার খলিফা ছিল আলী পুরা দুনিয়ার খলিফা ছিল এমনি ভাবে যুগে যুগে মুসলিমদের একটাই খলিফা থাকবে এবং সেভাবে ইসলাম কায়েম হবে আজকে আমি বলি বাংলাদেশে যারা দিন কায়েম করার স্বপ্ন দেখছেন আন্দোলন করছেন আসুন বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে সমস্ত তরিকা ভেঙে দিয়ে আমরা একজন আমির বানাই এরপরে বাংলাদেশের প্রায় তিন লক্ষ মসজিদ এই তিন লক্ষ মসজিদের ইমাম সভা আছে তিন লক্ষ লক্ষ মোয়াজিন আছে মুসল্লি আছে সবাই মিলে রাজপথে চলে আসি আল কোরআনের বিধান কায়েম না হওয়া পর্যন্ত হয়তো শহীদ নইলে গাজী আল্লাহর জন্য জীবন বাজি কোরআনের বিধান চাই আমরা ময়দানে নেমে যাব ট্যাঙ্ক দিয়ে পিছিয়ে দেওয়া হবে আমরা না এরপরে ইসলাম ছাড়া এই দেশ কি থাকতে পারবে না সেগুলো এখন নাই এটাই ইসলাম কায়েম এটাই সঠিক তরিকা মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া কিছু চলতে পারে না মানব রচিত আইন চলবে না মানুষের তৈরি করা বিধান চলবে না যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার আমরা মসজিদে আইন মানব যার সংসদে মানব তার আদালতে মানব তার ব্যাংকে মানব তার সব জায়গায় হুকুম মানবে এক আল্লাহর এটার জন্য আমরা রাজপথে নেমে যাব একজন আমির থাকবে আর কোন দল থাকবে না কোন তরিকা থাকবে না কোন মত থাকবে না টুপির কালার ভাগ হবে না টুপির টুকরা ভাগ হবে না আজকে মুসলিম জাতিকে টুপি ভাগ করে দিয়েছে পাগড়ির কালার ভাগ করে দিয়েছে জামার কলার ভাগ করে দিয়েছে ভাগ করে করে বিভিন্ন দলের সৃষ্টি করছে আমি বলছিলাম আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়াইং তোতে আকসারা মানফিল আরদে আজকে যারা ইসলামী আন্দোলন করেন খুব ভালো করে শুনে রাখবেন আল্লাহর কোরআনের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতে যেন না দিন কায়েমের জন্য কোন আমির কোন নেতার পক্ষে গিয়ে আল্লাহর বিধানের পরিবর্তে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলছেন এই গণতন্ত্র একটা কুফুরি মতবাদ আল্লাহ করে বলছেন ওয়াইং তোতে আকসারা মানফিল আরদে হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ বেশিরভাগ লোকেরা কি বলে তারা কি ভোট দেয় এইটার অনুসরণ করেন ইউদিন লুক আনসাবিল্লাহি তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে কারণ যুগে যুগে সমাজে শিক্ষিত চেয়ে অশিক্ষিত বেশি বুদ্ধিমানের চেয়ে বোকা বেশি সৎ লোকের চেয়ে অসৎ লোক বেশি আল্লাহ করে বলছেন আকসার হুমলা ইয়া করুন আকসার হুমলা ইয়েস করুন আল্লাহ করে বহু আয়াত বলেছেন আপনারা এগুলো পড়বেন কারণ বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক অজ্ঞ বেশিরভাগ লোক মূর্খ বেশিরভাগ লোক বেদিন বেশিরভাগ লোক মুশ্রেক এই লোকদের ভোট দিয়ে আপনি কখনো দিন কায়েম করতে পারবেন না সেজন্য নবীকে যখন প্রস্তাব করা হয়েছে বলেছিল আসো আমরা মিলেমিশে তারপরে এক বছর তোমার রবের ইবাদত করি এক বছর আমাদেরটা করবা আল্লাহর নবীকে আল্লাহ বললেন লাকুম দিন হুকুম অলিয়া দিন তোদের সঙ্গে আপোষ নাই তোদেরটা তোদের আমাদেরটা আমাদের লা আবুদু মা তা আবুদুন তোরা যার ইবাদত করো তার ইবাদত আমি কখনো করবো না আমি যার ইবাদত করি তোরা তা করো না কাজে তোদের সঙ্গে আপোষ নাই পরিষ্কার হয়ে গেল ইসলাম কায়েমের জন্য কোন জোট হবে না কোন ভোট হবে না ভাবে একমাত্র আল্লাহ নবীর তরিকায় আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে যারা দিন কায়েমের স্বপ্ন দেখছে তারা দিন কায়েম করতে পারবে না সেটা হতে পারে আব্রাহাম লিঙ্কনের ধর্ম হতে পারে এহুদি খ্রিস্টানের তরিকা হতে পারে মুসলিমদের তরিকা সেটা নয় ভাইরা আমার আল্লাহ তারা সেজন্য বলছেন আমি বলতেছিলাম যে এই সংখ্যাগরিষ্ঠ লোকদের অনুসারী করবেন না কোরআনে এই জন্য পরিষ্কার বলা আছে সুরে ইউসুফে বলা আছে দুনিয়ার বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশ্রেক ইমান আনা সত্ত্বেও কি মুশরেক কেমনে মুশরেক হলো এই লোকগুলো নামাজ পড়ে রোজাও রাখে আল্লাহকে বিশ্বাস করে তারপরেও শিরিক করে কি করে এই শিরিক আছে রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক শিরিক আছে গণতন্ত্রের শিখ কেন গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম ইসলাম যেমন একটা ধর্ম গণতন্ত্র একটা ধর্ম গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে লাইল্লা সাহ জনগণ সমস্ত ক্ষমতার মালিক গণতন্ত্রের বক্তব্য হচ্ছে যে আইন কানুন govern of the people by the people for the people ইসলাম বলে অব দ্য আল্লাহ বাই দ্য ওহি ফর দ্য পিপল আল্লাহর নবীকে সেজন্য বলা আছে হে নবী আপনাকে আমি সরিয়া দিয়েছি ফাত্তাবের হা আপনি ওই সরিয়াকে মানবেন খবরদার মানুষের মন গড়া সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র কোন তন্ত্র মন্ত্র চক্রান্ত এসব চলবে না ফত্তাবে হা কোরআন আরাকাত আলাদা বলছেন হে নবী আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা ওহেই করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন দুনিয়ার বেশিরভাগ লোক কি বলল লক্ষ লক্ষ লোক কি বলল সেটা মানা যাবে না আজকে অনেক পীরের মরিদ্রা দলিল পেশ করে আমাদের পীরের দরবার লক্ষ লক্ষ মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হওয়া কোনো প্রমাণ নয় প্রমাণ হচ্ছে আল্লাহর নবী কি কাজ করেছেন আল্লাহর নবী কোনো ভোটে ব্যবস্থা করেন নাই নির্বাচন দেন নাই এতে অংশগ্রহণ করেন নাই আল্লাহর নবী নিজের দায়িত্বে কাজ চালিয়ে গেছেন দাওয়াত চলবে হিজরত চলবে জেহাদ চলবে এই জন্য আল্লাহ রসু বলেছেন আমরুকুম সিন আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আমার বিহিন্না ওই পাঁচটা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন এক নাম্বার নম্বরে বিল জামা এক নম্বরে বিল জামা সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একজন আমির অধীনে কোন আর দল থাকবে না মত থাকবে না কোন ফেরকা থাকবে না কোন তৈকা থাকবে না এরপরে বিল জামা হওয়ার পরে অবিস্লামী হত্যা একজন আমির থাকবে সে আমিরের কথা শুনবে মানবে এরপরে অবিল হিজরত জেহাদ হিজরত করবে জেহাদ করবে যেটা বললাম আজকেও যদি আল্লাহর নবীর এই নির্দেশ মেনে গোটা বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে নেমে আসে আমাদের একজন আমির থাকবে আর কোন দল দল থাকবে না কোনো তন্ত্রণা মন্ত্রণা কোনো ফেরকানা সব একাত্রে আসবে একজন থাকবে এবং তারা আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না এই দেশে ইসলাম কায়েম না হয়ে অন্য কিছু থাকতে পারে ভাইরা আমার আল্লাহ তারা সেজন্য বলেছেন আমি বলছিলাম মুফতিদের সম্পর্কে আল্লাহ রসুলকে আলাদা বলছেন আপনি ওহির অনুসরণ করবেন এর বাইরে কোনো কিছু অনুসরণ করবেন না এরকম ভাবে আল্লাহ তালা কোরআনের আরাকশো আরাফের তিন নম্বরাতে বলছেন ও মা উং জিলাইকুম রব্বিকুম হে নবী হে মুমিনরা ইত্যাবি উ তোমরা সকলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা কেবলমাত্র তার অনুসরণ করবে এর পরিবর্তে আল্লাহর পরিবর্তে অন্য কোন আউলিয়া কোন বন্ধু বান্ধব গ্রহণ করবে না এহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাবে না কোরআন আরাকাত আল্লাহ স্পষ্ট বলেছেন আমানু লা খবরদার তোমরা এহুদি খ্রিস্টানদেরকে মমিনদেরকে বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না মিনকুম মিনহুম তোমাদের মধ্য থেকে যে কেহ ওই এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সেই এহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন বলে গণ্য হবে আল্লাহ স্পষ্ট বলেছেন এখানে কোনো ব্যাখ্যা দরকার নাই অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমরা ওদেরকে যে কেহ তোমাদের মধ্য থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাইবা আজকে মুসলিম দেশের সব শাসকগুলো এহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে আর এহুদি খ্রিস্টানরা এক এক করে মুসলিম দেশগুলোকে অশান্ত করে সৃষ্টি তুলেছে আজকে বাংলাদেশ নিয়ে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সেনাবাহিনী বাংলাদেশ সরকার রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ যেন পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো না হয় আপনারা হয়তো বুঝতে পারেন না কি হয়েছে ইন্দোনেশিয়ার একটা এলাকা পূর্ব তিমুর এইখানে প্রথমে আজ থেকে ষাট সত্তর বছর আগে আমাদের সেনাবাহিনী যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে এটা আছে যে ষাট সত্তর বছর আগে ওই এলাকা টার্গেট করে ওরা বিভিন্ন এনজিওদেরকে বিভিন্ন মিশনারিদেরকে ঢুকিয়ে দিয়েছে তারা সেবার নামে হাসপাতাল স্কুল কলেজ ইত্যাদি করেছে শেষ পর্যন্ত ওইখানে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে এরপরে মুসলিম দুপুর হামলা করেছে মসজিদে আগুন দিয়েছে মাদ্রাসা পুড়িয়ে ফেলেছে এরপরে তারা মুসলিমরা যখন দাঁড়িয়েছে তার বিরুদ্ধে তখন জাতি জাতিসংঘ আসলো জাতিসংঘের সেনাবাহিনী আসলো এরপরে ওই দেশটাকে স্বাধীন করে দিয়ে তারপরে সেই স্বাধীনতার ঘোষণা করে মুসলিম নামধারী তৎকালীন সেই জাতিসংঘের মহাসচিব কফি আনান আপনারা জানেন আজকে মুসলিম দেশ ইন্দোনেশিয়ার একটা এলাকাকে খ্রিস্টানরা স্বাধীন করে নিয়েছে খ্রিস্টান রাজ্য বানিয়েছে ঠিক তেমনি ভাবে সুদানের মধ্যে দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাজ্য বানিয়েছে এরকম ভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে রাষ্ট্রে আমাদের চক্রান্ত চলছে ওখানে একই কায়দায় একই সুরতে তারা ওখানে দাওয়াতের কাজ করছে হাসপাতাল বানিয়েছে স্কুল বানিয়েছে এবং আমরা মুসলিমরা যখন সেখানে কোনো কাজ নিয়ে যাই তখন আমাদেরকে একটা অপবাদ দিয়ে সরাইয়ে দেয় যা আপনারা এই মুসলিম মুসলিমরা জানেন আমরা ওখানে একটা মিশন চালু করেছিলাম ওখানে হাজার হাজার উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু সেইখানে আমাদের এই অঞ্চলের কিছু কুলাঙ্গার কিছু আলেমের কারণে এবং ওইখানের খ্রিস্টানদের কারণে সেটা আমাদেরকে সেখানে গুটিয়ে আসতে হয়েছে অনেক খ্রিস্টান ছেলেরা ইসলাম গ্রহণ করেছে আমরা ওদেরকে ইচ্ছা করেছিলাম বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করাবার জন্য কিন্তু আপনারা জানেন সেইটাকে সেইটাকে পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে যৌথ বাহিনী ঘেরাও করেছে পত্রিকা দেওয়া হলো কি না শিশু পাচার করা হচ্ছিল ভাইরা আমার এরকম ভাবে আজকে আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তকে বাস্তবায়ন করতে হলে করার আগেই আমাদেরকে সোচ্চার হতে হবে যাকে আমি বলতেছিলাম এহুদি খ্রিস্টানদেরকে আমাদের শাসকরা অলি বানাচ্ছে বন্ধু বানাচ্ছে আল্লাহ বসের খবরদার তোমরা ওদেরকে বন্ধু বানাইবে না এমনিভাবে আমি আলোচনা করছিলাম কোরআন হাদিসের অনুসরণ করা রায় দিয়ে কোনো ফতুয়া দেওয়া যাবে না সম্পর্কে কোরআনে আল্লাহ তারা অনেক আয়াত আরো বলেছেন সুরা আরাফে তিন নম্বর আয়ত আছে ইত্তাবি মা উনজিলাইকুম রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি এরকম সূরায়ে নেসার উনষাট নম্বর আয়ত আছে এরকম বহু আয়াত আছে আমরা সে বিষয়গুলো খেয়াল করব আমি আলোচনা করছিলাম কোন রায় দিয়ে কোন নিজের ব্যক্তিগত মত দিয়ে ফতুয়া দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই আমরাও সেদিকে যাব না আল্লাহ সুবাহ আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমার তৌফিক দান করুন আমিন এ সম্পর্কে আরো কিছু আলোচনা আগামী জমা হবে এরপরে বর্তমান সমাজের সবচেয়ে যে যে বিষয় বেশি আলোচিত নারী নীতিমালা ইনশাআল্লাহ নারী নীতিমালা নিয়ে আগামী জমা আলোচনা হবে আপনার আরো আগে চলে আসবে আল্লাহ তৌফিক দান করুন আমিন